ভণ্ড পীরের মুরিদ হইয়া নামাজ পড়ে না ভণ্ড পীরের মুরিদ হইয়া নামাজ পড়ে না মাজারে মাজারে গিয়ে সিজদা দিও না তোমরা মাজারে মাজারে গিয়ে সিজদা দিও না ভণ্ড পীরের মুরিদ হইয়া নামাজ পড়ে না ভণ্ড পীরের মুরিদ হইয়া নামাজ পরে না মাজারে মাজারে গিয়ে সিজদা দিও না তোমরা মাজারে মাজারে গিয়ে সিজদা দিও না তোমরা মাজারে মাজারে গিয়ে সিজদা দিও না এক আল্লাহকে সিজদা করো তাহার হুকুম পালন করো এক আল্লাহকে সিজদা করো তাহার হুকুম পালন করো বাবার পায়ে সিজদা দিলে ইমান থাকে না বাবার পায়ে সিজদা দিলে ইমান থাকে না মাজারে মাজারে গিয়ে সিজদা দিও না তোমরা মাজারে মাজারে গিয়ে সিজদা দিও না বন্ড পীরের মুরিদ হইয়া নামাজ পড়ে না ভণ্ড পীরের মুরিদ হইয়া নামাজ পড়ে না মাজারে মাজারে গিয়ে সিজদা দিও না তোমরা মাজারে মাজারে গিয়ে সিজদা দিও না কেউ যায় বাবার দরবারেতে বড় লোক হওয়ার নিয়াতে কেউ যায় বাবার দরবারেতে খাওয়ার নিয়াতে বড় ছোট কে করিবে তাকেও চিনলা না বড় কে করিবে তাকেও চিনলা না মাজারে মাজারে গিয়ে সিজদা দিও না তোমরা মাজারে মাজারে গিয়ে সিজদা দিও না ভান্ড পীরের মুরিদ হইয়া নামাজ পড়ে না বন্ড পীরের মরিদ হইয়া নামাজ পরে না মাজারে মাজারে গিয়ে সিজদা দিও না তোমরা মাজারে মাজারে গিয়ে সিজদা দিও না মুসলিম গড়ে জন্ম নিয়া নামাজ রোজা সেরে দিয়া মুসলিম ঘরে জন্ম নিয়া নামাজ রোজা সেরে দিয়া কোন পথে আজ চলছো তুমি ভেবে দেখো না কোন পথে আজ চলছো তুমি ভেবে দেখো না মাজারে মাজারে গিয়ে সিজদা দিও না তোমরা মাজারে মাজারে গিয়ে সিজদা দিও না ভণ্ড পীরের মুরিদ হইয়া নামাজ পড়ে না ভণ্ড পীরের মরিদ হইয়া নামাজ পরে না মাজারে মাজারে গিয়ে সিজদা দিও না তোমরা মাজারে মাজারে গিয়ে সিজদা দিও না ভণ্ড পীরের মরিদ হইয়া নামাজ পরে না ভণ্ড পীরের মরিদ হইয়া নামাজ পরে না মাজারে মাজারে গি সিজদা দিও না তোমরা মাজারে মাজারে গি সিজদা দিও না তোমরা মাজারে মাজারে গি সিজদা দিও না তোমরা মাজারে মাজারে গিয়ে সিজদা দিও না আপনারা শুনছিলেন প্রদীপ শিল্পী গোষ্ঠীর পরিবেশনা